السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আমরা ইসলামী আকিদার আরেকটি পর্বে অবস্থান করছি এই পর্বে যেটা থাকবে সেটা হচ্ছে নবীদের ইবাদত কখনোই করা যাবে না যদিও নবীদের সম্মান সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি তারপরেও তারা এবাদতের উপযুক্ত কখনো হতে পারে না আল্লাহ ছাড়া যে অন্য কারোর ইবাদত করা যাবে না হ্যাঁ, সেটা হ্যাঁ, আমাদের প্রমাণিত করতে হবে হ্যাঁ, যে যতই আপনার ইলাহ থাকুক না কেন দুনিয়াতে আল্লাহ ছাড়া যাদের পূজা দেওয়া হোক না কেন সবগুলো কিন্তু বাতিল ইলাহ হ্যাঁ সেগুলো কখনো সঠিক হতে পারে না কারণ হ্যাঁ, আল্লাহর সৃষ্টি যতই উপরের হোক না কেন যতই তার মর্যাদা বাড়ুক না কেন সে কখনো ইবাদতের উপযুক্ত হতে পারে না এটার কারণ কি কারণ তার মধ্যে সত্যিকার ইলাহের যে বৈশিষ্ট্য মানে রুবুবিয়তের যে বৈশিষ্ট্য এবং উলুহিতের যে বৈশিষ্ট্য সেগুলো পাওয়া অসম্ভব কারণ রুবুবিহিতের ভিত্তিতেই উলুহিয়তের চেতনা আসে এই কারণে যখন কোনো মানুষের মধ্যে রুবুবিহিতের বৈশিষ্ট্য না পাওয়া যাবে তখন সেই উলুহিয়তের বৈশিষ্ট্য বা উলুহিয়তের অধিকার তার মধ্যে সৃষ্টি হয় না এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার আম্বিয়ে রাম এবং ফেরেস্তা হ্যাঁ এবং অলি নেককার সবাই কিন্তু সমান যে তাদের কারোর মধ্যে কিন্তু রুবিয়তের কোনো বৈশিষ্ট্য নেই সুতরাং তারা উলহিয়তের কোনো হ্যাঁ, আপনার অধিকার রাখেন না আর যদি নবীরা বাদ যায় ফেরেস্তা বাদ যায় তাইলে কোনো মূর্তি হম চাই সেটা গাছের হোক হ্যাঁ, অথবা পাথরের হোক অথবা অন্যান্য জড় পদার্থে হোক তারা কি আপাতত পাওয়ার উপযুক্ত হবে কোশ্চেন গেল বলতে পারে না হ্যাঁ, সুতরাং আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের ইবাদত করা হোক না কেন সমাজের মধ্যে যে কোনো সমাজে সেটা অবশ্যই বাতিল হবে কারণ তাদের মধ্যে রুবিয়তের কোনো বৈশিষ্ট্য নেই সুতরাং তারা এবাদতের উপযুক্ত হতে পারে না এবং যারা আল্লাহ ছাড়া যত কিছু আল্লাহর সৃষ্টি আছে সবকিছু কিন্তু আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করতে বাধ্য হম আকাশে জমিনের মধ্যে যারা আছে তাদের মর্যাদা যতই বাড়ুক না কেন তাদের শক্তি যতই বেশি হোক না কেন তারা সবাই কিন্তু আল্লাহ শাহর গোলাম তারা আল্লাহর সৃষ্টি এবং তারা আল্লাহর ইচ্ছায় পরিচালিত কখনো নিজেদের কোনো লাভ ক্ষতির মালিক হতে পারে না সুতরাং তারা অন্যের কি লাভ ক্ষতির মালিক হবে আল্লাহ শাহ সুরে মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেন ইনকুল্লু মান ফিস আল্লাহ শাহ বলেন যে আকাশ জমিনের মধ্যে যারা আছেন তারা অবশ্যই আল্লাহর কাছে রহমান রহমানের কাছে গোলাম হয়ে ফিরে আসতে হবে হ্যাঁ সুতরাং শরীয়তের মধ্যে এবং কোনো আপনার বিচার বুদ্ধির ক্ষেত্রে হ্যাঁ, কখনো এটা প্রমাণিত হওয়া যায় না যে দুনিয়াতে আল্লাহর কোনো শরিক থাকতে পারে কারণ যখন সব কিছু আল্লাহর গোলামি করতে বাধ্য তখন এই গোলামরা কখনো আল্লাহ শরিক হতে পারে না এই কারণে মুশিকরা কেয়ামতের দিবসে যখন সত্য তাদের সামনে পরিস্ফুট হবে তখন তারা এটাই বলতে থাকবে তাল্লাহ ইনকুন্না মুবিন ইদনুসউইকুম সুরে সোয়ারার সাতানব্বই আটানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাদের কথা উল্লেখ করে যে তারা বলবে আল্লাহর কসম যে আমরা তো সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিলাম যখন আমরা আপনাদেরকে রব্বুল আলমিনের সাথে আমি সামঞ্জস্য করতেছিলাম তাইলে সেই দিন তাদের এই অপকর্মের আপনার ব্যাপারটা তাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে নবীদের মর্যাদা কার্য হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই যে নবী এবং রসুলগণ হচ্ছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মানুষের নেতৃত্ব স্থান নেতৃত্ব নেতৃস্থানীয় তারা হ্যাঁ, সুতরাং মানুষের কেউ কখনো নবীদের চাইতে এবং রসুলগণের চাইতে উৎকৃষ্ট হতে পারে না আল্লাহ শাহানু তাদেরকে চয়ন করেছেন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে রিসালত নিয়ে আসা আনার জন্য যেটা সুর হাজার পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ ইস্তফি মিনাল মালা ইকাতি রসুলা ওয়ামিনাল নাস ইন্দাল্লাহ সামিয়াম বসির যে আল্লাহ শাহানু চয়ন করেছেন ফেরেস্তাদের থেকে কিছু রসুল এবং মানুষদের মধ্য থেকে কিছু রসুল আল্লাহ জানেন এবং দেখেন সুতরাং এই যে চয়ন করা যে আল্লাহ নিজের সালাত বহন করার জন্য মানুষের দিকে যে চয়ন করেছেন যাদেরকে তাদের মর্যাদা অবশ্যই মানুষের মধ্যে সবচাইতে বেশি তবে এত সত্ত্বেও তারা কখনো রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্যের মালিক নেই এবং উরুহিয়তের কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে নেই বরং তারা সবাই মানুষ এসেছিল দুনিয়ার মুখে মানুষকে আল্লাহর এককভাবে আল্লাহর ইবাদত দিকে ডাকার জন্য এবং আল্লাহ ছাড়া যত বাতিল মাবাদ আছে তাদের এবাদতকে প্রত্যাখ্যান করার জন্য সুতরাং আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে নবীদের ইবাদতও আপনার বাতিল নবীদের এবাদত করা আপনার কখনো যাবে না যেই ব্যক্তি সুতরাং যেই ব্যক্তি কোনো নবীকে হ্যাঁ, আপনার ডাকবে অথবা কোনো বিপদে পড়ে কোনো নবীর কাছে ফরিয়াদ করবে অথবা তাদের কাছ থেকে শত্রুর উপর সাহায্য কামনা করবে অথবা তাদেরকে ডাকবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য অথবা তাদের জন্য কোনো কিছু মানত করবে তাদের জন্য জবাই করবে অথবা এই দাবি করবে যে তারা গায়েব জানেন তাইলে অবশ্যই তাকে আল্লাহর পাশাপাশি শরিক বানিয়ে নিয়েছে এবং তাকে আল্লাহর ছাড়া রব বানিয়ে নিয়েছে এবং এটাই হচ্ছে বড় শিরিকের হাকিকতি হ্যাঁ, আসল মূল তথ্য যেই হ্যাঁ, আপনার শিরকে আকবর থেকে সতর্ক করেছেন আম্বিয়া কেরাম এবং তাদের সবাইকে রেখেছেন হ্যাঁ, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য যেটা সুরা আল ইমরানের আশি নম্বর আয়তে আল্লাহ বলেন ওয়ালা ইয়ামুরুকুম ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিদুল মালাঈকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون আল্লাহ বলছেন যে যাকে রেসালত দেওয়া হয়েছে সে কি এরকম আদেশ করতে পারে যে তোমরা ফেরিস্তা এবং নবীদেরকে রব বানিয়ে নেবে হ্যাঁ কিভাবে সে আদেশ করতে পারে তোমাদেরকে কুফুরির যখন তোমরা মুসলমান হয়ে গেছো সুতরাং কোন নবীর পক্ষে অসম্ভব যে সে তার অনুসারীদেরকে কখনো যে তার ইবাদতের দিকে ডাকবে হম কুকুরের দিকে ডাকবে এটা হতে পারে না সুতরাং আমরা বুঝতে পারলাম যে আম্বিয়া কেরাম কখনো তারা আপনার এবাদতের উপযুক্ত হতে পারে না কারণ তাদের মধ্যে কখনো রুবিয়তের কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় না উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় না এই কারণে তারা এবাদতের উপযুক্ত নয় আল্লাহ শাহানু আমাদেরকে নবীদের পূজা থেকে আল্লাহ যেন রক্ষা করেন হ্যাঁ সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করব যদিও সমাজের মধ্যে নবীর পূজাও পাওয়া যায় অনেকে নবীকে সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে তাদের পূজা দিতে আগ্রহী হয়ে ওঠে আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন সেটি আমরা কামনা করবো সাল্লাহ আলহ নবীন মোহাম্মদ আলা আলহি ওসাহি আজমাই